আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আমি বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম যেটা এর আগের পর্বেও আমি বলেছি যে পবিত্র গ্রহান্তে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হেদায়তের জন্যে কিছু গাইডলাইন দিয়েছেন যদি আমরা সেগুলো মেনে চলি বা ফলো করি তো আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন বা সামাজিক জীবন অতি সুন্দর বা কল্যাণমূলক হবে একটি সুন্দর পরিবেশ যদি আমরা গড়ে গড়ে তুলতে চাই আমাদের ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবনকে যদি আমরা উত্তম রূপে দেখতে চাই তো আল্লাহর এই আদেশগুলো আমাকে বা আমাদেরকে ফলো করতে হবে পালন করতে হবে তাই এর আগের এপিসোডে আমি প্রায় তেত্রিশটি আল্লাহর আদেশ বা হুকুম যেটা কোরআনে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম আজ আমি তার আগে বলতে চাই যে কোরআনে আমাদেরকে কি আদেশ করা হয়েছে আর এই আদেশগুলো আমি খুব সংক্ষিপ্তে মানে সারাংশ হিসাবে বলছি কেননা আয়াত পড়ে সূত্র সামের তফসির বা ফুল ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন তাই আমি খুব সংক্ষিপ্তে বলার চেষ্টা করছি যাতে মনে রাখা সহজ হয় আর আশা রাখি এর উপরে আমরা সবাই আমাল করার চেষ্টা করব কেননা যদি এগুলো শুনি আর এর উপরে আমাল না করি তো শুনেও কোনো লাভ নেই কেননা যখন প্র্যাকটিক্যাল এর উপরে আমরা আমাল করব তখন আমাদের ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন বা সামাজিক জীবন সুন্দর হবে অন্যদের জন্যে উদাহরণ বা আদর্শ হবে কিন্তু যতক্ষণ আমরা নিজেরা আমাল না করতে পারছি ততক্ষণ অন্যদেরকে বলতে পারছে না তাই কোরআনের হক বা অধিকার বলা হয়েছে চারটি আগে তাকে পড়ো সুন্দরভাবে ভালোভাবে তারপরে তাকে বোঝো বোঝার পরে তার উপরে নিজে আগে আমাল করো তারপরে সেটা অন্যকে বলো তাহলে তারা শুনবে বা তারা মানবে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহর এই আদেশগুলো যেন আমরা পালন করে মেনে চলতে পারি আর অন্যদের জন্য যেন আমরা উদাহরণ হতে পারি তাই এখানে আল্লাহর হুকুম হচ্ছে কুল ওয়াশরফু আল্লা তুশরেফু মানে পানাহার করো কিন্তু অপচয় করো না আল্লাহ অপচয়কে পছন্দ করে না অর্থ অপচয় করো না বিনা প্রয়োজনে খরচা করো না আজ মানুষ অনেক ধন দৌলত কামাচ্ছে সঞ্চয় করছে তার পরেও তারা শান্তিতে নেই তার কারণ হচ্ছে তারা যা সঞ্চয় করছে তার চেয়ে তো বেশি তারা খরচ করতে চাচ্ছে বা খরচ করছে শুধু পৃথিবীর শান্তির জন্য বা মনোরঞ্জনের জন্যে শরীয়ত বলছে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু খরচ করো কোরআন আমাদেরকে বলছে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করো কেনাআত করো যত প্রয়োজন হিসেবে খরচ করবে তত শান্তিতে থাকতে পারবে মনোকামনা আশাকে কম করো কিন্তু অন্যকে দেখে যদি চার চেয়ে তো বেশি সুখে শান্তিতে থাকতে চাও আর সেইভাবে যদি উপায় না করতে পারো তখন তুমি ভুল পথের প্রতীক হয়ে যাবে তাই ইসলাম আমাদেরকে কেনাআতের শিক্ষা দিয়েছে সঞ্চয় থেকে ততটাই ব্যয় করুন যতটা ব্যয় না করলে নয় বা ব্যয় না করলে হবে না মানে অতি প্রয়োজন যতটা ততটাই ব্যয় করুন ততটাই খরচ করুন এতে জীবনে শান্তি থাকবে কিন্তু আয়ের চেয়ে তো ব্যয় বেশি হয়ে গেলে কিন্তু তাদের জীবনে কখনো শান্তি থাকে না আর বিশ্বে এখন মানুষ অন্যদেরকে দেখানোর জন্যে দুনিয়ার সম্মান বা মর্যাদার জন্যে আয়ের চেয়ে তো বেশি ব্যয় করছে ঋণ নিয়ে ধার করে আয়েস করছে আরাম করছে বিশেষ করে বিয়ে শাদী বা অনুষ্ঠানে যেগুলো আমরা দেখছি আমার ক্ষমতা পঞ্চাশ হাজারকে এক লাখ টাকা খরচ করা সেখানে আমি ঋণ নিয়ে ধার করে আত্মীয় স্বজনকে দেখানোর জন্যে অন্যদেরকে দেখানোর জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করছি মেয়ে বিদায় হয়ে যাচ্ছে পরে সারা জীবন ওই ঋত শোধ শোধ করে বেড়াতে হচ্ছে তো এমন করবে না শরীয়ত এটা পছন্দ করে না তো অর্থ অপচয় করবেন না দান দান করে তার চর্চা করবেন না বা উপকার করে উৎপীড়িত করবেন না মানে লাতবতুল সদাকা উম্বিল সদাকাত কুম্বিল মান্যওয়াল আদা কারোর ওপরে যদি উপকার করো তো সেটা জাতলাইও না অন্যকে বলো না বা তাকে কষ্ট দিয়ে নিজের ওই নেকিকে বরবাদ করো না কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের সমাজে কেউ যদি চারানার নেকি করে তো আটানার বর্ণনা করতে চায় বা সেটা অন্যদের সামনে বলে বলেন বলেন বা চর্চা করেন এটা কিন্তু বিফল হয়ে যাবে যদি আমরা লোক দেখানোর জন্যে নেকি করি তো ওই নেকির কোনো ফল কিন্তু আমরা পাবো না আল্লাহ পরিষ্কার বলে দেবে যাও যাদের দেখানোর জন্য তুমি ওই নেকি করেছিলে তাদের কাছ থেকে যা যা বা সাজা নাও আজার নাও তারা কিচ্ছু দিতে পারবে না তাই যা কিছু করবেন আল্লাহর খুশির জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আর নেকি করার পরে কখনো চর্চা করবেন না আল্লাহ ওই নেকিকে বেশি ভালোবাসে যে নেকি মানুষ গোপনে করে যার সাক্ষী আল্লাহ ছাড়া কেউ হয় না যাই হোক তারপরে বলা হচ্ছে অতিথিকে সম্মান করুন মানে মেহমানকে সম্মান করুন অনেক অনেক সময় মেহমান আসলে আমরা মানে কষ্ট অনুভব করি মনে হয় যেন কোনো চাপ এসেছে না যার রুজি সে সঙ্গে নিয়ে আসে যার রুজি আজ আল্লাহ আমার বাড়িতে লিখেছে সে আমার বাসায় চলে আসবে আর কেউ যখন আসে আল্লাহ নিজের বান্দাকে পাঠানোর আগে তার রুজির ব্যবস্থা আগে করে দেয় তো এটা নিজের জন্য সৌভাগ্যবান মনে করবেন যে আল্লাহ কার কারো রুচি আজ আপনার বাসায় বা আপনার বাড়িতে বা আপনার মাধ্যমে রেখেছেন তাই অতিথিকে কখনো অপমান করবেন না অতিথির সম্মান সম্মান করবেন আর আল্লাহ যে জিনিসগুলো পছন্দ করে তার মধ্যে একটা হচ্ছে অতিথির শ্রদ্ধা বা অতিথির সেবা মনে রাখবেন তারপরে বলা হচ্ছে এখানে কোরআন বলছে আমাদেরকে আগে নিজে ভালো কাজ করুন তত পরে অন্যকে উৎসাহ দিন মানে নিজে আগে ভালো কাজ করুন পরে অন্যকে বলুন নিজে আমি ভালো করতেছি না আর অন্যকে বলছি এ কথা কিন্তু কেউ মেনে নেবে না বা এ কথা কারোর অন্তরে স্থান পাবে না যতক্ষণ আমি নিজে আমাল না করব আমার কথার প্রভাব অন্য কারো ওপরে পড়বে না তাই আমি যা কিছু আপনাদেরকে বলি বা বলছি সবসময় তার উপরে আগে নিজে আমাল করার চেষ্টা করি কারণ আমি যদি নিজে আমাল না করি তো আল্লাহ আমার ভাষায় ওই প্রভাব দেবে না ওই আসার দেবে না যেটা অন্যদের অন্তরে প্রবেশ করে তার মধ্যে একটা প্রভাব সৃষ্টি করবে আর সে ওই নিয়ে কী কাজ করবে বা ওই ভালো কাজগুলো করবে আমাদের মধ্যে অনেকেই কোরআন পড়ছে এই সমস্ত হুকুম তারা পড়ছে শুনছে জানছে কিন্তু তার উপর আমাল করছে না বলে তাদের কথা অন্যদের উপরে কোনো প্রভাব সৃষ্টি করছে না তাই কোরআন আমাদেরকে বলছে নেকির জন্যে কাউকে উৎসাহ দেওয়ার আগে নিজে তার উপরে আমাল করুন আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক পৃথিবীতে বিশৃঙ্খলা বা অশান্তির সৃষ্টি করবেন না লাতুফসুদ্দুফিল আজ কোরআন বারবার বলছে পৃথিবীতে বিশৃঙ্খলা বা অশান্তির সৃষ্টি করবে না কিন্তু দুঃখের বিষয় যেটা আমি খুব কষ্টের সঙ্গে অনেকবার বলেছি আর আজও বলছি আজ পুরো বিশ্বের ওপরে যদি আপনারা নজর রেখে থাকেন তো দেখবেন যেখানে যেখানে অশান্তি কোনো না কোনোভাবে সেখানে মুসলমান জড়িত যাদের ধর্মীয় গ্রন্থে আদেশ করা হয়েছে তোমরা যেন কোনো বিশৃঙ্খলা ঘটিও না বা অশান্তির কারণ হয় না কিন্তু দুঃখের বিষয় আজ তাদের ব্যবহার তাদের কর্ম এমন একটা পরিচয় করে দিয়েছে মানে মুসলমান মানে কি সে একটা অশান্তির কারণ তাই আজ অনেক সোসাইটিতে বিশেষ করে আমরা যে সমস্ত বড় শহরে থাকি অনেক সোসাইটিতে মুসলমানদেরকে ঘর দেওয়া হয় না ঘর ভাড়ায় দিতে চায় না কি কেউ কিনতে চাইলে সেখানে তার কাছে বিক্রি করা হয় না কেননা ভয় পায় জানি না এই মুসলমান এসে আমাদের পরিবেশে কি বিশৃঙ্খলা ঘটাবে কি অশান্তি ঘটাবে কি অকাজ করবে মানে কি একটা পরিচয় তৈরি করে ফেলেছে মুসলমানেরা নিজের ব্যবহারের মাধ্যমে একবার চিন্তা করুন এটা বড় দুঃখজনক তাই আমাদেরকে খুব সতর্ক হতে হবে আমাদের ব্যবহার আমাদের যেন পরিচয় করায় ইসলাম মানে শান্তি মুসলমান মানে কি শান্তিপূর্ণ ব্যক্তি তো আমার মধ্যে যদি সেই শান্তি না দেখা দেয় তো আমি কিসের মুসলমান আমার থেকে যদি অন্যরা শান্তি না পায় আমি কিসের মুসলমান আল মুসলিম সালেম আল মুসলিমুন আমি ইয়াদেহি বলে সানে এক মুসলমান তার থেকে অন্যরা শান্তি লাভ করবে তার হস্ত বা জিব্বাহর মাধ্যমে কেউ আঘাত পাবে না কিন্তু আজ মুসলমান নিজের জিব্বাহর মাধ্যমে নিজের ভাষার মাধ্যমে নিজের ব্যবহারের মাধ্যমে কত আঘাত করছে যেটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় তাই এখন আমি উম্মাতে মুসলিমার কাছে অনুরোধ করছি আমার দর্শক বিন্দুরা যারা আমাকে শুনছেন মুসলিম হন বা নন মুসলিম প্লিজ দয়া করে মানবতার পরিচয় দিন এমন ব্যবহার করবেন না যার থেকে আঘাত পেয়ে অন্যরা আপনাকে বা আমাকে ভুল বুঝবে বা বিশেষ করে মুসলমানদের কাছে আমি অনুরোধ করছি আমার মুসলিম ভাইয়ের কাছে মুসলিম সমাজের কাছে মুসলিম পরিবেশের কাছে আপনারা নিজের ধর্মকে বদনাম করবেন না নিজের ধর্মের জন্য সুসম্মানের কারণ হন এটাই নবী নবীর আহলেবায়দ বলেছেন কোন ওলানা আদাইনা ওলা তা কোন আলাইনা না আমাদের জন্য সুসম্মানের কারণ হও অপমানের কারণ হয় না মানে তোমাদের কর্ম যেন ইসলাম বিরোধী না হয় তোমাদের কর্ম যেন মানবতার বিরোধিতা না করে তাহলে কিন্তু আমরা বদনাম হয়ে যাব বা ইসলাম বদনাম হবে আর আজ বিশ্বের যা পরিস্থিতি আপনাদের সামনে আল্লাহ হেদায়ত করুক আমরা যেন এই কোরআন পড়ে এর ওপরে আমাল করতে পারি তাই এক মোল্লা এক জায়গায় হেদায়ত করছিলেন খেতাব করছিলেন যে কোরআন পড়ে দেখুন কত শান্তির মেসেজ দেওয়া হয়েছে সন্দেশ দেওয়া হয়েছে সেখানে অন্য ধর্মের লোকেরা প্রতিবাদ করেছিল হুজুর আগে আপনারা নিজেরা পড়ে তার উপরে আমাল করুন আজ মুসলিম সমাজ যারা কোরআনকে মেনে চলছে তারাই সর্ব বেশি সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করে রেখেছে তাহলে আমরা কি করে বল বুঝবো বলবো যে কোরআন বা হাদিসে আপনাদেরকে শান্তির পায়গম দেওয়া হয়েছে চিন্তা করুন কিভাবে তারা আল্লাহর গ্রন্থকে কোরআনকে বা নবীর বাণীকে ভুল বুঝছে কেননা সেই শিক্ষার উপরে সেই তালিমাতে কোরআনের উপরে বা হাদিসে যে শিক্ষা দেওয়া হয়েছে আমরা তাদের উপরে তার উপরে আগে আমাল করেনি অন্যরা আমাদেরকে দেখে শিখবে তো যতক্ষণ আমরা প্র্যাকটিক্যাল ওইভাবে আমাল না করব যেভাবে কোরআন হাদিস বলছে তারা কিভাবে শিখবে তাই আমাদের ব্যবহার আমাদের পরিচয় আর এটাই আপনারা জানেন বাসে ঘাটে অনেক অনেক সময় লেখাও থাকে আপনার ব্যবহার আপনার পরিচয় আমার মাথায় কোথাও লেখা থাকে না আমি মুসলমান কি আমি হিন্দু কি আমি কোন ধর্মের কিন্তু আমার ব্যবহার আমার পরিচয় করায় আমি যদি ভালো ব্যবহার করি তো লোক আমাকে ভালো মানুষ মনে করে আর আমি যদি দুর্ব্যবহার করি তো লোক আমাকে খারাপ ভাববে এটার মাধ্যমেই আমাদের পরিচয় হয় তাই ইসলামের শান্তিকে বজায় রাখার জন্যে বা ইসলামের সঠিক পরিচয়ের জন্যে নিজের ব্যবহারকে আপনারা সুন্দর করুন এটা আমি আমার নিজের জন্য বলছি সকলের জন্যে কেননা আমাদের ব্যবহার আমাদের পরিচয় করাবে যদি আমরা নিজেরাই সুবোধ না হই নিজেরাই শান্ত না হই নিজেরাই সুকর্মী না হই তো অন্যদেরকে কখনো তার দিকে আমন্ত্রণ জানাতে পারবো না তাই কোরআন বলছে পৃথিবীতে বিশৃঙ্খলা ঘটিও না বা অশান্তির কারণ হয়েও না বা অশান্তি ছড়িও না আল্লাহ রব্বুল আলমিন কোনো বান্দাকে আল্লাহর কোনো বান্দাকে মসজিদে প্রবেশ করতে মানা করবেন না কোরআনের হুকুম কি হচ্ছে আল্লাহর কোনো বান্দাকে মসজিদে প্রবেশ করতে মানা করবেন না আজান দিচ্ছে মসজিন হাই আলা সালাহ নামাজের জন্য ছুটে আসুন দৌড়ে আসুন আল্লাহর ঘরের দিকে আসার জন্যে আমন্ত্রণ জানাচ্ছে আবার ওই মসজিদের দরওয়াজার কাছে লেখা আছে অমুক অমুক ফেরকার লোক যেন এই মসজিদে প্রবেশ না করে চিন্তা করুন মুসলমান আজান দিয়ে সবাইকে নামাজের জন্য ডাকছে আর মসজিদের গেটে বড় করে লিখে রেখেছে অমুক অমুক মজাবের লোক ফেরকার লোক যেন এই মসজিদে প্রবেশ না করে আল্লাহর ঘরে প্রবেশ করতে মানা করা হচ্ছে আবার তারা কোরআনের মান্যকারী তারা হাফিজ তারা মোল্লা তারা মৌলবী তারা আল্লাহর নেক বান্দা নিজেকে মনে করছে হাদিসের মান্যওয়ালা নিজেকে বলছে আবার আল্লাহর ঘরে আসতে মানাও করছে তুচ্ছ হোক এই সমস্ত মোল্লা মৌলবী বা ওই ধরনের চিন্তাধারা রাখনেওয়ালা জ্ঞানী ব্যক্তি আমি এদেরকে বলবো শিক্ষিত মূর্খ এরা এরা কোরআন পড়ছে হাদিস পড়ছে কিন্তু তার উপরে আমাল করছে না শুধু নামে মুসলমান কামে মুসলমান নয় তাই আজ তাদের মধ্যে এই সমস্ত বিচারধারা চলছে খুব দুঃখের কথা আপনারা দেখুন বিশেষ করে আমাদের প্রতিবেশী পড়োশী দেশের ঘটনা যদি বলি তো বহু এমন ঘটনা আছে যেখানে প্র্যাকটিক্যাল চোখের সামনে আমরা দেখছি মসজিদের দরজার ওপরে লেখা আছে এটা আমাদের মসজিদ মানে সেই ফেরকার নাম লেখা আছে আর ওখানে নিচে লেখা আছে এই এই ফেরকার লোক যেন এই মসজিদে প্রবেশ না করে মানে আল্লাহর বান্দারা এ আমার উম্মাতে মুসলমান মুসলমান ভাই পবিত্র কাবা ঘরের চেয়ে তো কি আপনার মসজিদ বেশি উত্তম একবার বলুন কাবা ঘরের চেয়ে তো বেশি সম্মানীয় মসজিদ আপনি তৈরি করেছেন কাবা ঘরে সমস্ত ফেরকার লোকেরা যাচ্ছে হজ করছে সেখানে আল্লাহর উপাসনা করছে এবাদত করছে সেখানে মানা করার অধিকার নেই তাহলে আপনার ছোট মসজিদে আপনি কেন আসতে মানা করছেন কেন এই অশান্তির সৃষ্টি করছেন কেন এই মতভেদ করছেন কেন এইভাবে দলাদলি করছেন কেন উম্মাতে মুসলিমের মধ্যে এই বন্টন করে রেখেছেন আর কতদিন এইভাবে ইসলামের ভুল গাইড করতে থাকবেন বা ইসলামের ভুল শিক্ষা দিতে থাকবেন বা আপনাদের এই ব্যবহারের কারণে লোক ইসলামকে ভুল বুঝছে এখন দয়া করুন নিজের ওপরে দিনের ওপরে নবীর মেহনতের ওপরে বিফল হতে দেবেন না এখনও সেই সত্য দিনকে সেই শান্তির দিনকে বজায় রাখার চেষ্টা করুন আর আল্লাহর ঘরকে আল্লাহর ঘর মনে করুন নিজের ঘর মনে করবেন না আপনার বাড়িতে আসতে আপনি কাউকে মানা করতে পারেন এ অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে কিন্তু আল্লাহর ঘরে আসতে কাউকে মানা করা চরম পাপ গুনাহে কাবিরা ওই গুনাহে কাবিরা করবেন না ওই নামাজ কোনো কাজে আসবে না ওই মাথায় এত বড় বড় কালো দাগ করে নিয়েছেন সেজদা করে করে ওই দাগ কোনো কাজে আসবে না যদি অন্তর পরিষ্কার না হয় মন পরিষ্কার না হয় তো ওই মাথার কালো দাগ সেজদার দাগ কিছু কাজে আসবে না ওই নামাজ ওই উপাসনা ওই এবাদত কোনো আজ কাজে আসবে না যে মসজিদে আপনি অন্যদেরকে আল্লাহর উপাসনা করতে আসতে দিচ্ছেন না যাই হোক বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট তো এই এখানে কোরআন বলছে আল্লাহর ঘরে প্রবেশ করতে কাউকে মানা করো না যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে শুধু তাদের সঙ্গে যুদ্ধ করো মানে যারা শান্তি চায় তাদের সঙ্গে শান্তি বজায় রাখো আর যদি কেউ যুদ্ধ করতে বাধ্য করো তো তাদেরই সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করছে আর যুদ্ধের সময় এখানে কোরআন বলছে যুদ্ধের সময় যুদ্ধের শিষ্টাচারকে যত্ন রেখো অর্থাৎ যুদ্ধের যে আদব সেগুলো খেয়াল রেখো কোনো নিরুপায় বৃদ্ধ মহিলা বাচ্চাদের ওপরে যেন জুলুম করো না নিরস্তর ওপরে যেন হস্তক্ষেপ করো না এইভাবে অনেক আদব লেখা হয়েছে যুদ্ধের সেগুলো মেনে চলো আজ উম্মাতে মুসলিমার কিছু দুষ্কর্মীরা জেহাদ শব্দকে এমনভাবে মিসইউজ করছে যার কোনো অর্থই নেই তারা জানে না জেহাদ মানে কি আর তারা নিজের দুষ্কর্মকে কুকর্মকে জেহাদ নাম দিচ্ছে পবিত্র নাম দিচ্ছে জুলুম করছে অত্যাচার করছে নিষ্পাপ ব্যক্তিকে মারছে আর বলছে আমরা জিহাদ করছি লানাতক এই সমস্ত মুসলমানদের উপরে যারা জিহাদের অর্থকে চেঞ্জ করে দিয়েছে জিহাদ পবিত্র লড়াইয়ের নাম অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নাম পাপের বিরুদ্ধে লড়াইয়ের নাম হচ্ছে জিহাদ সমাজে যে সমস্ত কুসংস্কার হচ্ছে বা অসামাজিক কাজ হচ্ছে গায়ের সারি কাজ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো তার বিরুদ্ধে বলা এটাই হচ্ছে জেহাদ জেহাদ ভাষার মাধ্যমে হতে পারে বা কর্মের মাধ্যমেও হতে পারে তো আগে জেহাদের নফস করুন নিজের মধ্যে যে বুড়াইগুলো আছে অন্যায়গুলো আছে পাপগুলো আছে তার তার বিরুদ্ধে লড়াই করুন নিজেকে আগে জয়ী করুন যখন নিজের লড়াইয়ের অন্যায়ের সঙ্গে লড়ে জিতে যাবেন তখন অন্যের লড়াইয়ের সঙ্গে লড়ুন আর অন্যায়ের বিরুদ্ধে লড়া মানে জেহাদ নিষ্পাপ ব্যক্তিকে মেরে নিজেকে জান্নাতি স্বর্গীয় করার চেষ্টা করবেন না এই যদি স্বপ্ন দেখেন তো নরকে ছাড়া কোনো ঠিকানা হবে না নিষ্পাপ ব্যক্তি মাসুম বেগুনাকে মেরে তার নাম জিহাদ দেবেন না আশা রেখে এই পবিত্র শব্দের সম্মানকে আপনারা নষ্ট করবেন না যেভাবে উম্মতে মুসলিমার দুষ্কর্মীরা এই শব্দের সম্মানকে নষ্ট করে রেখেছে আজ তাদের জেহাদকে বিশ্ব টেররিস্ট অ্যাটেক উগ্রপন্থীদের হামলা বা আক্রমণ বলতে বাধ্য হয়েছে কেননা তারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে না তারা ভালো নিষ্পাপ ব্যক্তিদেরকে মারছে সাহস হয় যদি বল থাকে তো যে অন্যায় করছে যে পাপ করছে তাকে বলো তাকে মারো তাকে ধরো কিন্তু তাকে না মেরে তাকে না ধরে যারা নিষ্পাপ মসজিদে যাচ্ছে রাস্তায় তাকে মেরে দিচ্ছে আল্লাহর উপাসনা করতে যাচ্ছে কোনো ধার্মিক কাজে যাচ্ছে রাস্তায় মেরে দিচ্ছে শুধু কী জন্যে কেননা এ সেই ফেরকার লোক নয় বা তার সঙ্গে এর মতমিল নয় বলে তাকে মেরে দিচ্ছে আর এর নাম জেহাদ বলছে খুব কষ্টের কথা আরব দেশের দিকে চেয়ে দেখুন একবার তারা কিভাবে তাদের সঙ্গে যাদের মতমেল নেই কিভাবে নিষ্ঠুর অবস্থায় তাদেরকে মারছে বা জবাই করছে পশুর কেউ ওইভাবে জবাই করা হয় না যেভাবে মানুষ মানুষকে জবাই করছে আর ওই জবাইকে তারা জেহাদ নাম দিচ্ছে লানা তোকে এই মুসলমানের উপরে যারা কোরআন বা হাদিসকে ভুল ব্যাখ্যা করছে বা উম্মাতে মুসলমাকে মিড গাইড মিসগাইড করছে আগে আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম হচ্ছে যুদ্ধের সময় পিঠ দেখিও না অর্থাৎ যুদ্ধর ময়দান থেকে পালিও না পিঠ দেখিও না যুদ্ধের ময়দানে যদি কেউ কেউ পিঠ দেখায় তার গণনা মুরতাদদের মধ্যে হবে মুরতাদ মানে নিজের দিনকে যারা ছেড়ে দিয়েছে এবারে ওহদের ময়দান থেকে যারা পালিয়েছিল একবার ভেবে দেখুক নবীকে অহদের ময়দানে যুদ্ধের ময়দানে ছেড়ে যারা পাহাড়ে চলে গিয়েছিল একবার ইতিহাস তুলে দেখুন কারা চলে গিয়েছিল আর কোরআন বলছে যারা নবীকে ছেড়ে চলে গিয়েছে বা যুদ্ধের ময়দানে পীর দেখেছে কাদ ইরতাদ্দা আন্দিনে নবী তাদের সম্পর্কে বারবার এইভাবে বলেছেন যে নবীকে যদি কেউ ছেড়ে চলে যায় বিপদের মাঝখানে শত্রুদের মাঝখানে বা যুদ্ধের ময়দানে যদি কেউ পিঠ দেখা যেটা কোরআন বলছে সে নিজের দিন থেকে বাইরে চলে গেছে এবারে যারা চলে গিয়েছিল তারা ফিরে এসেছিল কিনা একবার ইতিহাস তুলে দেখুন আর হজরত আলী আলাইসালামের সম্পর্কে ইতিহাস লিখেছে হজরত আলী আলাইসালামকে শাহাদ শাহাদাতের পরে যখন গোসল দেওয়া হচ্ছিল তো যে ওনাকে গোসল দিচ্ছিল সে বলছে হজরত আলী আলাইসালামের বুকের ওপরে অনেক তীর তলোয়ারের নিশান ছিল কিন্তু ওনার পিঠে কোনো তীর তলোয়ারের নিশান ছিল না ওনার পিঠে ছিল বোঝা বাবার কালো দাগ তাই যে ব্যক্তি গোসল দিচ্ছিল জিজ্ঞাসা করলো ইমামে হাসান হোসেনকে যে আপনার বাবার বুকের ওপরে অনেক দাগ আছে পিঠে কিন্তু কোনো কাটা দাগ নেই আর পিঠে কালো দাগ কেন তখন এমাম হাসান হোসেন আলাইসাল্লাম বলেছিলেন আমার বাবা রাতের অন্ধকারে নিজের পিঠের ওপরে খেজুর রুটির বোঝা নিয়ে বাড়ি বাড়িতে বিলি করে আসতেন দান করে আসতেন গরিব দরিদ্র এতিম বিধবাদেরকে পানাহার করা করাতেন বলে ওই দাগ ওনার পিঠের ওপরে আর ওনার বুকের ওপরে যে দাগ এগুলো যুদ্ধের ময়দানের অস্ত্রের দাগ উনি জীবনে কখনো কোনো ময়দানে পিঠ দেখাননি তাই ওনার পিঠে কেউ আক্রমণ করতে পারেনি যা লড়াই করেছেন সামনে থেকে মনে রাখবেন আর শত্রুরা অনেক অনেক সময় গোপন স্থান থেকে ওনাকে ওয়ার করেছিল আর এটা মনে রাখবেন বুজদিলদের কাজ যুদ্ধের ময়দানে যারা বুজদিল হয় তারা পিছন থেকে ওয়ার করে আর যারা বাহাদুর হয় তারা সামনে থেকে ওয়ার করে যাই হোক আশা রাখি এই কোরআনের কথাটা মনে রাখবেন যে যুদ্ধের ময়দানে যেন কেউ পিঠ না দেখায় যুদ্ধের ময়দানে সবসময় বুক দেখাতে হবে সবসময় সামনে লড়াই করতে হবে তারপর এখানে কোরআন বলছে ধর্মে কোনো অনড়তা নেই মানে ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই কেউ যেন কাউকে কোনো জিনিস মানতে বাধ্য না করে বা বাধ্য করবেন না এটাই বড় একটা শিক্ষা লা ইকরাহাফিদ্দিন দিনে কোনো জোর জবরদস্তি নেই কেউ কাউকে কারো কোনো ধর্ম বা কোনো জিনিস মানতে বাধ্য করতে পারবে না এটা কোরআন পরিষ্কার বলছে কিন্তু দুঃখের বিষয় আজ যত টেরারিস্ট ধরা পড়ছে বিশ্বে মুসলমান তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা অন্যদের ওপরে ওইভাবে কেন জুলুম করছো অত্যাচার করছো তো তাদের প্রথম কথা হচ্ছে যে আমরা চাই তারা সবাই আমাদের দিনকে মেনে নিক আমাদের ইসলামকে কবুল করে নিক মানে জোরপূর্বক বা আমরা যে মজাবের যে ফেরকার আমাদের ফেরকার কে অ্যাকসেপ্ট করে নিক বা আমাদের কথা মতো আমরা যা করছি সেগুলো করুক মানে তাদের মতো না হলে তারা মেরে ফেলবে আর এটাই টেরিস্টদের মেন উদ্দেশ্য বা কথা আমাদের মতো হও আর নইলে তোমার বাঁচার অধিকার নেই এই তারা কোরআন থেকে শিক্ষা নিয়েছে তারা কোরআন জানে না কোরআনের হেদায়ত নি তারা এই যে হেদায়তগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছে কোরআনে শান্তি বজায় রেখো বিশৃঙ্খলা ঘটিও না কাউকে নিষ্পাপকে মেরো না আঘাত করো না এগুলো তারা কোথায় তারা যদি পড়তো কখনো তারা ওই ভুল করতো না এর আগে আমি এর আগের ঘটনা শুনিয়েছি এক পাদিরি ফ্যামিলি ফাদার এবং তার ফ্যামিলি তারা ওই আইএসআইএসের আক্রমণ থেকে বাঁচার জন্যে পালাচ্ছিল হঠাৎ যে পথ দিয়ে তারা পালাচ্ছিল এক জায়গায় দায়েশ তাদেরকে দাঁড় করালো দাঁড় করে বন্দুক ধরে বলছে তোমরা কি যদি তারা বলে আমরা ইসাই খ্রিস্টান নন মুসলিম তো সঙ্গে সঙ্গে মেরে ফেলবে তাই যখন জিজ্ঞাসা করা হলো তোমাদের ধর্ম কি তখন ওই ফাদার সে আরবি জ্ঞান রাখত আরবি জানতো সুতরাং সে বলল আমি মুসলমান তো বলছে তুমি যদি মুসলমান হতো কোরআন পড়ো এবারে সে কোরআন কোথা থেকে পড়বে সে আরবিতে ইঞ্জিলের কিছু ওয়ার্সেস পড়েছে ইঞ্জিলের কিছু বাক্য পড়েছে আরবি ভাষায় এরা বলছে ঠিক আছে যাও মুসলমান মনে করে যেতে দিয়েছে পরে ওই ফাদারের সঙ্গে যারা ছিল তারা বলছে ফাদার আপনি তো বাইবেল পড়েছেন ইঞ্জিল পড়েছেন কোরআন পড়েননি যদি ও বুঝতে পারতো তাহলে তো আমাদেরকে সবাইকে নামিয়ে গাড়ি থেকে নেমে মেরে ফেলতো গুলি করে দিত তখন ওই ফাদার বলছে আমি জানি এরা মূর্খ এরা অজ্ঞান এদের মধ্যে কোরআনের জ্ঞান নেই এরা জানে না কোরআন কি হাদিস কি এরা কিচ্ছু জানে না যদি এরা কোরআনের জ্ঞান থাকতো তাহলে এইভাবে নিষ এইভাবে নিষ্পাপ মানুষদেরকে মারার জন্যে দাঁড়িয়ে থাকতো না বা নিষ্পাপ মানুষদেরকে মান মারতো না চিন্তা করুন কত মূর্খ ছিল আর এখনও ওই সমস্ত মূর্খরা জেহাদের নামে অন্যায় বা লড়াই করে যাচ্ছে আল্লাহ এদের থেকে ইসলামিক জগৎকে মুসলিম জগৎকে রক্ষা করুক এদের এই দুষ্কর্ম বা কুকর্ম থেকে আল্লাহ ইসলামকে নিজাত দান করুক কারণ যতদিন এদের অন্ত না হচ্ছে এই দুষ্কর্মী এই কুকর্মীরা তাকসিরেরা এরা শেষ না হচ্ছে ততদিন ইসলামের যে শান্তি ওই শান্তি বজায় হবে না বা মুসলমানদের পরিচয় ততক্ষণ ওইভাবে হবে না যতক্ষণ এই জালিমরা শেষ না হচ্ছে আল্লাহ এদেরকে যত শীঘ্র সম্ভব আল্লাহ এদেরকে নিপাত করুক এদেরকে শেষ করুক কেননা এরা ইসলামের জন্য কলঙ্ক হয়ে আছে আর এদের পেছনে দেশ যে দেশ সাহায্য করছে নাম নেওয়ার প্রয়োজন নেই আপনারা জানেন আমি বহুবার উল্লেখ করেছি বিশ্বে পুরো বিশ্বে যত টেররিস্ট সংগঠন কাজ করছে এদের আর্থিক সাহায্য হচ্ছে একটা দেশ থেকে বুদ্ধিজীবীর জন্যে ইশারা যথেষ্ট আর এটাই সত্য কথা আজ পুরো বিশ্বে যত টেররিস্ট ধরা পড়ছে তাদের মাঝাব জিজ্ঞাসা করুন তাদের সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞেস করুন সবাই একই মাঝাবের একই ফেরকার বা একই চিন্তাধারার লোকেরা তাদের চেহারা তাদের হলিয়া তাদের আকৃতি বা স্মৃতি বলে দেবে এরা কোন ধর্মের লোক বা কোন ফেরকা থেকে এরা সম্পর্ক রাখে যাদের দিন ইসলাম নয় যাদের মাঝাব নবীর মাঝাব নয় যারা নবী ও নবীর আহলেবায়াতের দিন থেকে বহু দূরে তাই আজ তারা বিশ্বে ইসলামের জন্য কলঙ্ক হয়ে আছে যাই হোক এখানে সংক্ষিপ্ত আমি বলতে চাই কোরআন বলছে লা একরাফির দিন দিনে কোনো জোরদবচন নেই কাউকে কোনো দিন মানার জন্য বা জিনিস মানার জন্য বাধ্য করো না আপনারা দেখেছেন আমি সবসময় শত উপদেশ দিচ্ছি কোরআন হাদিস থেকে কথা বলছি কিন্তু আজ পর্যন্ত আমি কাউকে আমার কথা মানার জন্য বাধ্য করিনি সঠিক জিনিস পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার বলার দায়িত্ব আমার কে মানবে কে মানবে সেটা তার ব্যাপার নবীন দিন পৌঁছে দিয়েছেন সবাইকে মেনে নিয়েছিল নবীর কথা সবাইকে অ্যাকসেপ্ট করেছিল না করেনি নবী কি দিনের তাবিদ ছেড়ে দিয়েছিলেন না ছাড়েনি উনি নিজের দায়িত্ব পালন করেছিলেন করে গেছেন সেই দায়িত্ব আজ নবীর উম্মাতের অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে যতটুকু আমার দ্বারা সম্ভব হচ্ছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এটাই আমাদের দায়িত্ব ওলমা উম্মাতিকা আম্বিয়া বানি ইসরাইল ও আফল মিন আম্বিয়া বানি ইসরাইল আমার উম্মতের ওলমা নবী বলছেন আমার উম্মতের ওলামা বানি ইসরায়েলের নবীদের মতো আর নইলে নবীদের চেয়ে তো উত্তম অর্থাৎ দায়িত্ব যেমন বানি ইসরায়েলের নবীদের ছিল তমন দায়িত্ব আর নইলে তার চেয়ে তো বেশি দায়িত্ব থাকবে আমার উম্মতের ওলামাদের ওপরে আমার উম্মতকে গাইড করার জন্য কিন্তু দুঃখের বিষয় সেই উম্মতের ওলমারাই উম্মতকে মিসগাইড করছে তারা সঠিক জিনিস না বলে ভুল পথ দেখাচ্ছে যার কারণে আজ উম্মতে মুসলিমা ইসলামের পথ থেকে সঠিক পথ থেকে ইসরাতুল মুস্তাকিম থেকে এত দূরে চলে গেছে যে যেখান থেকে ফিরে আসা হয়তো তাদের জন্যে সম্ভব হচ্ছে না বা অসম্ভব হয়ে গেছে তাই এত বলার পরেও এত প্রমাণসহ এত সূত্রসহ বলছি তাদের বই থেকে বলছি কোরআন থেকে বলছি যে কোরআন তাদের বাড়িতে আছে তারপরেও তারা মানতে রাজি হচ্ছে না বা সেগুলো মানছে না তার মানে কি তারা ভুল পথে এত দূরে চলে গেছে শয়তানের এত প্রিয় হয়ে গেছে যে শয়তানকে ছেড়ে আর তারা আল্লাহর পথে আসতে চাচ্ছে না বা আসতে পারছে না আল্লাহ তাদের হেদায়ত করুক যতক্ষণ আল্লাহ হেদায়ত না করবে তারা হয়তো ওই পথের প্রতীক হতে পারবে না যে পথে আল্লাহ রসুল তাদেরকে দেখতে চান তারপরে এখানে হুকুম হচ্ছে সকল নবীকে বিশ্বাস করুন মানে আল্লাহ তরফ থেকে যত নবী এসেছেন আমাদের হেদায়তের জন্যে তাই সে যে উম্মাতের জন্য এসে থাকেন সকলের অতি এমান আনতে হবে কেননা নবীরা কখনো কাউকে মিসগাইড করেন ওনারা সঠিক হেদায়ত দিয়ে গেছেন উম্মাতিরা হেদায়ত হয়তো নেইনি আর হয়তো নিয়ে তার উপরে আমাল করেনি তো উম্মাতির জন্য নবী দোষী হবেন না সেই জন্য সমস্ত নবীর ওপরে এমান আনতে হবে হজরত আদম থেকে নিয়ে খাতমুল মুরসালিন সমস্ত নবীর ওপরে এমান আনতে হবে যদি কোনো একটা নবীকে যদি কেউ অমান্য করে তো সে মুসলমান হতে পারে না বা কোরআনের মান্যকারী হতে পারে না আগে কোরআন বলছে মাসিকের সময় সহবাস করবেন না মাসিকের সময় এটা নারীদের জন্য মাসিকের সময় মানে স্বামী স্ত্রীর জন্য তারা যদি আমাকে শোনে তো বুঝে নিক মাসিকের সময় মাসিক ঋতুপাতের সময় স্ত্রীর সহবাস কিন্তু হারাম ইসলামে মনে রাখবেন আর খোদা না করুক ওই সময় যদি কোনো নারী গর্ভিত হয়ে যায় তো তার বাচ্চা যে জন্ম নেবে সেটা অবৈধ বা তাকে হারাম বলা হয়েছে জারজ সন্তান বলা হয়েছে আর বিশেষ করে হজরত আলী আলাইসালামের সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন ইয়া আলী ইয়বকা ইল্লা ওয়ালাদুজেনা আউ ওয়ালাদুল হায়েজ আবিল কাফির আবিল মুনাফিক আই আলী তোমার থেকে ঘৃণা করবে না কিন্তু ওই ব্যক্তি যে হয় যার সন্তান হবে আর নইলে হায়াজের অবস্থায় তার মায়ের গর্ভে সে অস্তিত্ব পেয়েছিল বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট আর নইলে সে মোনাফিক অর্থাৎ ইসলাম থেকে তারা দূরে সত্য মমিন সত্য মুসলমান আলী তোমার থেকে কখনো ঘৃণা করবে না লাইহুব কাইল্লাল মমিন মুমিন ওয়ালা ইয়াবগাদুকা কাফির আবিল মুনাফিক আউ ওয়ালাদুজ আউ আও ওয়ালাদুল হায়েদ যেটা হাদিসে এসেছে তারপরে এখানে বলা হচ্ছে দু বছর পর্যন্ত শিশুদেরকে মায়ের বুকের দুধ খাওয়ান মানে এটা মাদের জন্যে কোরআন বলছে হাউলাইনি কামেলেন পুরো দু বছর শিশু বাচ্চাকে নিজের বুকের দুধ পান করান মাদের জন্যে বলা হচ্ছে কেননা ওই দুধের শক্তি অনেক বেশি বাইরের যত ভিটামিন দিন না কেন মায়ের বুকের দুধের চেয়ে তো শক্তিশালী আর কিছু নেই কেননা ওটাই আল্লাহ তার জন্য পানাহার করেছে তাই কোরআনের হুকুমকে মেনে চলার চেষ্টা করুন অনেক অনেক সময় যেটা আমরা শুনেছি বা এমন অনেক সময় আমাদের সামনে এসে প্রশ্ন রাখা হয় স্বামীরা বলে যে আমার স্ত্রী আমার ছেলেকে দুধ পান করাতে চাচ্ছে না তার ফিগার খারাপ হয়ে যাবে বলে চিন্তা করুন নিজের ফিগারকে বাঁচানোর জন্যে নিজের আপন ছেলেকে দুধ পান করাচ্ছেন না না আপনি একে বাড়ি থেকে পাউডার দুধ বা বিভিন্ন যে সমস্ত দুধ পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য ওগুলো কিনে আনতে বলছে তখন আমরা বারবার বলছি এটা ঠিক নয় এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন তারপরে কোরআন আমাদেরকে বলছে যৌন অনৈতিকতা থেকে সাবধান থাকুন অর্থাৎ হাফিজ আলা ফুরুজেকুম যেটা কোরআন বলছে বা হাদিস বলছে নিজের লজ্জাস্থানের হেফাজত করো ওকে যেন ভুল পথের মাধ্যমে বা ভুলভাবে যৌন সঙ্গম যেন না হয় এটা বড় মহাপাপ যে পাপের কোনো ক্ষমা নেই আর ইসলামিক সাজা আপনারা জানেন বড় কঠিন সাজা তাই আল্লাহ এই মহাপাপ থেকে সমাজকে রক্ষা করুক আজ যুব নরনারীরা এমনকি বিবাহিত জীবনেও অনেকের জীবনে এমন দেখা যাচ্ছে স্বামী বিদেশে কাজ করছে এদিকে স্ত্রী বেবিচারি করছে স্বামী কোনো খবর রাখে না শহরে অনেক অনেক সময় এরকম ঘটনা শোনা যাচ্ছে কি স্বামীর পিছনে স্ত্রীরা অন্যদের সঙ্গে অবৈধ সম্পর্কে আছে আর যুবক ছেলে মেয়েরা তো স্কুল কলেজে আজকাল যেভাবে আজাদের সঙ্গে তারা ঘোরাফেরা করছে যেগুলো বেশিরভাগ মাতা পিতারা অনেক অনেক সময় আমাদেরকে বলেন যে ছেলে কি মেয়ে স্কুল বা কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে চলে গেছে পরে জানা যাচ্ছে তারা স্কুলে যায়নি কলেজেই যায়নি তারা কোথায় ছিল এবারে বুঝে দেখুন বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট নিজের বাচ্চাদেরকে এখনই নিয়ন্ত্রণে রাখুন তাদেরকে কন্ট্রোল করুন কালকে কিন্তু তারা অনেক দূরে চলে যাবে ভুল পথে তখন ফিরে আনা হয়তো অসম্ভব হয়ে যাবে তারপরে এখানে কোরআন বলছে যোগ্যতার ভিত্তিতে জনশাসক জনশাসক চয়ন করুন মানে যোগ্যতার ভিত্তিতে জনশাসক মানে রাজা হোক রুলার হোক বা মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক আর রাজ্যমন্ত্রী হোক যাকে আপনারা নির্বাচনের মাধ্যমে সিলেক্ট করবেন নিজের ওপরে রাজিত্বর জন্যে তো তার ভিত্তি যেন শিক্ষা হয় যোগ্যতা হয় আগে দেখুন এই ব্যক্তি রাজিত্ব করার যোগ্য কি না মনে রাখবেন যদি কোনো ভুল ব্যক্তিকে অশিক্ষিত ব্যক্তিকে অসামাজিক ব্যক্তিকে মানবতাহীন ব্যক্তিকে যার মধ্যে মায়া নেই দয়া নেই শ্রদ্ধা নেই সম্মান নেই তাকে যদি রাজা করে দেন তাকে যদি হাকিম করে দেন রুলার করে দেন তো তার সাজা আপনাদেরকেই ভোগ করতে হবে এখানে কোরআন কি বলছে যোগ্যতার ভিত্তিতে তাকে সম্মান দাও তাকে উচ্চস্থান দাও তাকে হাকিম করো রাজা করো রুলার করো কিন্তু যদি যোগ্যতা না দেখে দুনিয়ার লোভে স্বার্থ লোভে বা তার প্রভাবে বা তার মায়ায় মহব্বতে যেভাবে বলুন যদি ভুল ব্যক্তিকে নিজের রুলার বা হাকিম তৈরি করবেন তোমার রকমের সারা জীবন যতক্ষণ সে থাকবে ওই সাজা পেতে থাকতে হবে তারপরে কোরআন বলছে কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা চাপাবেন না মানে কাউকে তার ক্ষমতার বাইরে বোঝা দেবেন না মানে আমি যতটা সহন বা বহন করতে পারবো ততটাই দায়িত্ব নেওয়া উচিত বা ততটাই দায়িত্ব দেওয়া উচিত কারোর সহনের ক্ষমতার বেশি যদি তাকে দায়িত্ব দেওয়া হয় বোঝা চাপানো হয় কিন্তু সে পালন করতে পুরো করতে পারবে না তাই কোরআন লাইকুল্লাহ নফসান ইল্লা ওসা আল্লাহ কোনো নফসকে ততটা দায়িত্ব দিনই যতটা সে বহন করতে পারবে না ততটাই দিয়েছে যতটা সে বহন করতে পারবে অন্য নবীর উম্মদের উপরে যে এবাদত ছিল জনাবি মোসা নবীর কম হজরত ঈসা নবীর কম বা এর আগে নবীর কমের সম্পর্কে পড়ুন হাজার হাজার রেকাত নামাজ ছিল কিন্তু আমাদের নবীকে যখন এবাদাতের হুকুম দেওয়া হলো হাজার উনি অনুরোধ করলেন আয় আল্লাহ আমার আমার প্রতিপালক আমার উম্মত এত এবাদত করতে পারবে না কম করা হলো কম করা শেষে একান্ন রেখাত সারা দিনের মধ্যে তাও একান্ন রেখাতের মধ্যে মাত্র সতর রেখাত ফরজ করা হয়েছিল নবীর আবেদনে আর চৌত্রিশ রেখাত শূন্য মানে যদি কেউ পড়তে পারে তো ভালো স্বভাব পাবে যদি চৌত্রিশ রেখাত নফল বা শূন্য যদি না পড়ে তাকে সাজা দেওয়া হবে না কিন্তু সতেরো রেখাত অনিবার্য সকালের দু রেখাত জোহরের চার রেখাত আসারের চার রেখাত মগরবীর তিন রেখাত পেহলাস এশার চার রেখাত এই সতেরো রেখাত অনিবার্য ফরজ তাকে পড়তে হবে এর ক্ষমা নেই তারপরেও চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো রেখাত নামাজ পড়তে সতেরো মিনিট লাগবে চৌত্রিশ মিনিট লাগবে খুব বেশি চৌত্রিশ মিনিট যে আল্লাহ আমাদেরকে জীবনদান দিয়েছে তেইশ ঘন্টা তেইশ মিনিট কি আঠাশ মিনিট কি সাতাশ মিনিট আমরা নিজেদের জন্য ব্যবহার করছি আর মাত্র সতেরো মিনিট আল্লাহকে দিতে পারছি না যে আল্লাহ আমাদেরকে জীবনদান দিয়েছে তুচ্ছ বা লানা লানাত ওই জীবনের উপরে যে জীবন দাতা আমাদের ওপরে এত দয়া করেছে এত মায়া করেছে জীবন দানের পরে প্রয়োজনীয় সমস্ত জিনিস আমাদেরকে আর মাত্র সতেরো মিনিট সময় পাচ্ছে না তাকে স্মরণ করার জন্যে কত দুঃখজনক এবারে বুঝে নিন তো এখানে শরিয়াতে বা কোরআন কোরআন বলছে আল্লাহ তাও কাউকে তার ক্ষমতার বেশি মানে কোনো প্রকারের বোঝ বা দায়িত্ব দেয় না নেফাক অর্থাৎ ভণ্ডমি থেকে সাবধান থাকুন নেফাক মানে সামনে কিছু পেছনে কিছু মুখের উপরে কোনো কথা বলছে আর পেছনে যে অন্য রকমের কথা বলছে আর আজকাল বিশ্বে এমন লোকের সংখ্যা অনেক বেশি আপনার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলবে এমন ভাবে কথা বলবে যে এর চেয়ে তো আপনার আপন কেউ নেই এর চেয়ে তো আপনাকে বেশি আর কেউ ভালোবাসে না আবার ওই ব্যক্তি অন্য জায়গায় যেয়ে আমার বুড়াই করছে আমার সম্পর্কে বিদ্রুপ কথা বলছে বা আপনার সম্পর্কে বিদ্রুপ কথা বলছে এমন লোক আত্মীয় স্বজনদের মধ্যে আছে বন্ধু বান্ধবদের মধ্যে আছে তাই মনে রাখবেন কোরআন বলছে এই সমস্ত মোনাফিকদের থেকে সাবধান থাকুন কেউ দুটো মিষ্টি কথা বলল সঙ্গে সঙ্গে তাকে মাথার ওপরে বসিয়ে নেবেন না আগে তাকে বোঝার চেষ্টা করবেন আজমাইশের মানে পরীক্ষার মাধ্যমে যদি তাকে ভালো পান তখন তাকে মাথার উপরে বসান তখন তার সম্মান করুন মুনাফিকদেরকে সহযোগিতা করবেন না মহাপাপ কিন্তু নেফাক আর এখানে বলা হয়েছে মহা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহাবিশ্বের সৃষ্টি এবং আশ্চর্যমূলক বিষয় সম্পর্কে গভীরতাভাবে চিন্তা করো মানে আল্লাহর যে সৃষ্টি এই পুরো বিশ্বের যত কিছু আছে আয়াত বলা হয়েছে কোরআনের আয়াতে বলা হয়েছে আফালা ইয়তদব্বরুন আফিল কোরআন আম আলা কুলুবিন আফাল এরা কি কোরআন নিয়ে একবার চিন্তা করে না কোরআনে যে এদের হেদায়ত দেওয়া হয়েছে বা কোরআনে যে সমস্ত জিনিসের উল্লেখ করা হয়েছে লা রাতাবিন ওয়ালা ইয়াবেস ইল্লাফি কিতাবিম মবিন দুনিয়ায় কোনো তরল বা শুষ্ক পদার্থ এমন নেই যার বর্ণনা কোরআনে হয়নি কিন্তু একবার আমরা সেগুলো জানার চেষ্টা করেছি সেগুলো নিয়ে চিন্তা করেছি এই পৃথিবীতে যত কিছু আছে আজ যেগুলো দেখে আমরা আশ্চর্যমূলকভাবে দেখে যাচ্ছি বা দেখছি বা শুনছি একবার তার উপরে চিন্তা করতে বলা হয়েছে যখন তা নিয়ে আমরা চিন্তা করব তখন আমাদেরকে আমাদের বিবেক বলবে সেই প্রতিপালককে স্মরণ করো যে এই সমস্ত আশ্চর্যমূলক জিনিসকে সৃষ্টি করেছে সে কত মহান সে কত বড় কত বড় প্রভাবশালী একবার চিন্তা করো তখন আল্লাহকে আমরা স্মরণ করব। তখন আল্লাহর নিয়ামাতের শুকর আদায় করব। কিন্তু যদি আমরা চিন্তা না করি সে বিষয়ে একবার না ভাবি তো আমাদের জীবন আর পশু পাখির জীবনের মধ্যে মনে হয় খুব বেশি একটা পার্থক্য রয়ে যাবে না তারপরে এখানে কোরআন বলছে শেষে বলতে চাই নারী ও পুরুষদের তাদের কর্মের সমান অংশ পাবেন বা আজীব যে যা যতটা কাজ করবে ফামাইয়া আমল মিসকাল আধারাতিন খায়রাইয়ারা ওমাইয়া আমল মিসকাল আধারাতিন সারাইয়ারা যে ভালো কাজ করবে চুল পরিমাণে সামান্য পরিমাণে সেও তার ফল পাবে আর যে খারাপ কাজ করবে তারও সে সাজা পাবে তাই সে নারী হোক আর পুরুষ হোক মান আমেলা সালেহান মিন দাকারিন ওয়া من من ذكر وأنثى وهو مؤمن الله فلا نهينه حياة طيبة ولا نزعنهم ولا نزعنهم أجرهم بأحسن ما كانوا يعملون কোরআন বলছে যারা নেকি করবে নারী হোক আর পুরুষ শর্ত হচ্ছে তারা যেন মমিন হয় তাদের নেকির তাদেরকে একটা ফল দেওয়া হবে সুন্দর ফল দেওয়া হবে তাদেরকে হায়াতে তৈবা আল্লাহ দান করবে এমন এক জীবন এমন এক জীবন আল্লাহ তাদেরকে দান করবে যেটা অন্যদের জন্য আইডিয়াল হবে আদর্শ হবে তো আমরা সবাই আদর্শ হতে চাই আমরা আইডিয়াল হতে চাই আমরা সবাইকে নিজেকে অন্যতম বা উচ্চতম স্থানে দেখতে চাই সম্মানিত স্থানে দেখতে চাই তো সেই স্থানে পাওয়ার জন্য সেই কাজগুলো আগে করতে হবে যে কাজগুলো আমাদেরকে ওই সম্মান দান করবে ওই উচ্চ স্থান দান করবে তাই সেই নেকির মাধ্যমে নিজেকে ওখানে পৌঁছাতে হবে শুধু মুখে বললে শুধু আশা করলে তো ওই স্থান পাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন কোরআনের এই আয়াতগুলোর উপরে আমাল করে ওই স্থান প্রাপ্ত করতে পারি যার আশা আমরা ইহকাল ও পরকালের জন্য রাখি যদি এই আয়াতগুলো বা এই হেদায়তগুলো যেগুলো আমি পড়ে শোনালাম এখনও ফিফটি পার্সেন্ট বাকি মানে প্রায় পঞ্চাশটিকে একান্নটি শুনিয়েছে এখনও এখনও পঞ্চাশটি শোনাতে বাকি আগে এপিসোডে আপনাদের সামনে সেগুলো উল্লেখ করব তবে মেন উদ্দেশ্য হচ্ছে এগুলো শুনে এর উপরে আমাল করার চেষ্টা করতে হবে যেমন আমি বললাম যদি ফিফটি পারসেন্ট মানে এই আদেশগুলো যদি কেউ ফলো করে তো সত্যি তার জীবন অন্যদের জন্য আদর্শ হবে সে অন্যদের জন্য আইডিয়াল হবে তাকে সবাই ফলো করবে তাকে সবাই ভালোবাসবে সবাই তার কথা শোনার চেষ্টা করবে আর যদি আমরা সুন্দর পরিবার সুন্দর পরিবেশ সুন্দর সমাজ গড়ে তুলতে চাই তো আমাদেরকে সকলে মিলে কাজ করতে হবে সকলেই এগুলোকে ফলো করতে হবে যখন সকলেই মিলে আল্লাহর হুকুম মেনে চলবো তো আমাদের মধ্যে মতভেদ থাকবে না আমরা মিলেমিশে কাজ করব আর সত্য ইসলামকে তখন আমরা এস্টাবলিশ করতে পারবো বা ওই ইসলামকে তখন সকলকে বোঝাতে পারবো বা নিজেরাও তার উপরে চলতে পারবো যে ইসলাম আমাদের জন্য শান্তিপূর্ণ দিন হিসেবে আল্লাহ পছন্দ করেছে ওরাজিতুল্লা কুমল ইসলাম আদিনা আল্লাহ বলছে আমি তোমাদের জন্য দিনে ইসলামকে পছন্দ করেছি ওমাই আফতাকি গায়ের ইসলাম আদিন ফালাই ইকবাল ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে কিন্তু আল্লাহ মেনে নেবে না ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর নিকটে একটাই দিন বা ধর্ম সেটা হচ্ছে ইসলাম শান্তি আল্লাহ চায় তার বান্দাদেরকে শান্ত দেখতে চায় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা ইসলামকে যখন মেনেছি তো ইসলামের ওই শান্তিকে যেন বজায় রাখতে পারি এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করলাম ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু